العاجز عن ركن او شرط تصح امامة العاجز عن ركن ركوع او سجود او قعود او قيام او شرط لقول عائشة رضي الله عنها صلى النبي صلى الله عليه وسلم في بيته وهو شاكن وهو شاكن فصلى جالسا وصلى وراءه قوم قياما فأشار إليهم أن يجلسوا فلما انصرف قال إنما جئ الى الإمام ليتم به الحديث وفيه إذا صلى جالسا فصلوا جلوسا أجمع متفق عليه لكن إذا افتتح الصلاة جالسا صلوا خلفه جلوسا وجوبا وإن افتتح قائما ثم اعتل صلوا خلفه قياما وجوبا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন পাঁচ অক্ট সালাদ প্রত্যেক মুসলিমের উপর ফরজ করেছেন এবং সালাতের একজন ইমাম হবে আর বাকিরা মুক্তি দিয়ে হবে যদি জামাত সহকারে সেই সলাত হয় জামাতের সাথে পুরুষদের সলাত আদায় করা তাও ফরজ সঠিক মতে কোরআন এবং সন্ন্যার আলোক বেশ কিছু অবস্থা রয়েছে যে অবস্থাগুলিতে এমাম হয়তো এমামতির অযোগ্য শরীয়তের দৃষ্টিতে তার এমামতি সহিশুদ্ধ নয় অথবা তার এমতি হয়তো শুদ্ধ কিন্তু আমরা অনেকে আপত্তি কর্মনি করি এই বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা গত সপ্তাহে একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সম্পর্কে তা হচ্ছে যে ফাসেক ব্যক্তির এমামতির হোক যারা কোন কাবিরা গুনহায় লিপ্ত অথবা সর্বদাই সাগিরা গুনহায় প্রতিদিন সাগিরা গুনাহে লিপ্ত এইরকম লোকেরা হচ্ছে ফাঁসেক মুসলিম সমাজের গুনাগার ফরজ অজবে ত্রুটির কারণে ঘাটতির কারণে অথবা হারাম নাজাজে লিপ্ত থাকার কারণে অথবা বেদাতি আকিদা আমলের কারণে তারা ফাঁসেক তাদের ইমামতির হুকুম এবং এ সম্পর্কে আমরা জেনেছি যে বেদাত যদি ইসলাম থেকে বের না করে তাহলে গুনাগার হয় ওই ব্যক্তি সুতরাং গুনাগার ফাঁসে তার পিছনে ঘৃণার সাথে নামাজ হয়ে যাবে যদি নামাজ শুরু করে দিয়ে থাকে তবে এরকম ফাঁসেকদেরকে এমামতি দেওয়া ঠিক নাই আর যদি এমন বড় বেদাত হয় যেটা ইসলাম থেকে বহিষ্কার করে দেয় বড় শির বড় কুফরি এমন বিদাতি আকিদ আমল রয়েছে যেটা ইসলাম থেকে খারিজ করে দেয় আল্লাহ ছাড়ানোর কাছে চাওয়া আল্লাহ ছাড়ানোকে সেজদা করা আল্লাহ ছাড়ানোকে দাতা মনে করা উদ্ধারকারী মনে করা এই রকমই সেহের জাদুতে লিপ্ত থাকা সিরকি তাবিজ করা তাহলে তাদের পিছনে নামাজ যায় না যারা সিরকি তাবিজ করে অথবা জাদুটোনাতে লিপ্ত অথবা এইরকমই বড় শির বা কুফুরি আকিদায় লিপ্ত তাদের এমামতি দেওয়া যায় নাই তাদের আমলও যেমন শুদ্ধ না তেমনি তাদের এমামত শুদ্ধ না এই ক্ষেত্রে একটি কায়দা নীতিমালা শেষখানে আলোচনা করেছিলাম যে যেই মুসল্লির নামাজ সহি তার এমামতি সহি তার নিজের নামাজ যদি হয়ে যায় তাহলে তার এমামতিও হয়ে যায় আর যদি তার নামাজই না হয় তাহলে তার এমামতি জায়জ যে সিরকি আকিদা রাখে আল্লাহ ছাড়া গস কুতুব মাজারে যে আছে দাফন হয়ে গেছে মারা গেছে তাকে জীবিত মনে করে তারা দিতে পারে তারা অসাধারণ ক্ষমতা রাখে তারা তাদের ইমান আমলকে ধ্বংস করেছে বড় সিরকি আকিদায় ইসলাম থেকে বেরিয়ে আছে তাদের এই কুফুরি সিরকি আকিদার কারণে সুতরাং তাদের নিজেরও নামাজ হয় না সুতরাং যাদের নিজের নামাজ হয় না তাদের পিছনে ইফতেদাও সহি হবে না তাদেরকে ইমাম বানিয়ে নামাজ পড়াও যায় নয় আজকে যে বিষয়টি দিয়ে শুরু করব তা হচ্ছে অক্ষম বা অপারক ব্যক্তির এমামতি এরকম নামাজ যেভাবে পড়তে হবে ওইভাবে নামাজ পড়তে অক্ষম বেশ কিছু ফরজ রুখন অথবা শর্ত সে আদায় করতে পারছেন একে বলা হয় অপারক ব্যক্তির যার এমামতি রুখন আদায় করতে অপারক অক্ষম অথবা কোনো শর্ত আদায় করতে অক্ষম এইরকম ব্যক্তিকে এমাম বানিয়ে তার পিছনে নামাজ পড়া যায় কিনা বলছেন লেখক আলমাস আলুতুসানিয়া দ্বিতীয় মাস আলা প্রথম মাসালা ছিল ফাঁসেকের এমামতি দ্বিতীয় মাসালা হচ্ছে এমামাতুল আজেজি অপারক বা অক্ষম ব্যক্তির এমামতির বিধান কি পারে না করতে সোননাথ যদি আদায় করতে না পারে অসুবিধা নেই তাহলে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আদায় করতে পারে না যেগুলি না করলে নামাজ হয় না সাধারণত তা হচ্ছে রোকন ফরজ চোদ্দটি নামাজের ভিতরে রোকন আছে আর না হলে নামাজের শর্তগুলি কোন একটি বা একাধিক শর্ত সে আদায় করতে পারছেন বলছেন যে যেই ব্যক্তি রোকন অথবা শর্ত আদায় করতে অক্ষম তার এমামতির হুকুম কি বলছেন তাসেহ এমামাতুল আজিজে আন রুকনিন রুকুইন আও সজুদিন আও কৌদিন আও কেয়ামিন আও বলছেন যে অক্ষম ব্যক্তির এমামতি সহিসুজ যে কিছু ফরজ কাজ আদায় করতে পারছে না কিন্তু সে করছে তার এমামতি হয়ে যাবে রুকুন আদায় করতে পারছে না যেমন রুকু নামাজ পড়াচ্ছে কিন্তু রুকু করতে যেভাবে রুকু করতে হয় এভাবে রুকু করতে পারছে না ওকে ঝুঁকে বৈশাখ রুকু করতে হচ্ছে ধরেন চারে এরকম সেজদা করতে পারছে না সেজদা করতে পারছে না ঝুঁকে সেজদা করতে হচ্ছে তাকে অথবা বসতে পারছে না বৈঠকে পা মরিয়ে বসতে পারছে না দাঁড়াতে পারছে কিন্তু বসতে পারছে না আউকে আমিন অথবা দাঁড়াতে পারছে না এমন অসুস্থ আর সে আমতি করছে দাঁড়াতে পারছে না বসে বসে নামাজ পড়াচ্ছে অসার্থীন অথবা কোনো শর্ত আদায় করতে পারছে না শর্ত যেমন কেবলামুখী একটা শর্ত হ্যাঁ এইরকম লজ্জা স্থান আবৃত করা হচ্ছে শর্ত এরকম কোন একটা কিছু করতে পারছেন তার এমামতি সহি হবে কি না এমামতি সহি হয়ে যাবে দলিল বলছেন এই ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনের ঘটনা এক সময় নবী সাল্লাহ সাল্লাম অসুস্থ ছিলেন এটা মৃত্যু সজ্জায় যে তিনি অসুস্থ ছিলেন ওটা ছাড়া এর পূর্বের ঘটনা দুইবারে ঘটনা আছে নবী করিম সাল্লাম বসে নামাজ পড়েছেন একবার হচ্ছে একেবারে শেষ সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে যে দিনগুলি কেটেছিল এক দুই সপ্তাহ আর আর একটা হচ্ছে যে বেশ কিছু সময় আগে নবী করিম সাল্লাম একবার তার সওয়ারি বাহনের ওপর থেকে পড়ে গিয়েছিলেন তাতে তিনি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন যাতে বসে সালাত আদায় করতে হয়েছিল দাঁড়িয়ে নামাজ পড়তে বা পড়াতে মানে এই অবস্থায় নবী করিম সাল্লাম এমামতি করেছেন আর সাহাবারা তার পেছনে মুক্তাদি হয়েছেন যদি অপারক ব্যক্তির এমতি শুদ্ধ না হইতো তাহলে নবী সাসা বলতেন যে আমি তো দাঁড়িয়ে নামাজ পড়াতে পারছি না আমাকে বসে নামাজ পড়তে হচ্ছে সুতরাং আমি মুক্তাদি হয়ে যাই তোমাদের কেউ একজন মারিদুন মানে অসুস্থ হয় আর সাকুয়া সাকুয়া আরবিতে বলা হয় অভিযোগকে কমপ্লেনকে এবং ব্যাধিকে বলা হয় শেখায়ত উর্দু যারা বুঝেন বলে মেরি পেট কি শেখায়ত বলে মানে পেটে কি আছে হ্যাঁ সমস্যা আছে পেটের কমপ্লেন আছে পেটের ব্যাধি আছে তো রোগের ক্ষেত্রে শাকিন শব্দটি আরবি থেকে এসছে শাকায় শিকায়াত নবী সাসম অসুস্থ অবস্থায় বাড়িতে নামাজ পড়েছেন ফাসাল্লা জালেসান অতবার তিনি বসে নামাজ পড়েছেন নবী সাল্লাম বাড়িতে সনদগুলি পড়েছেন আর মসজিদে নবী সাল্লামের বাড়ির সাথে হচ্ছে মসজিদ কক্ষগুলি এখন মায়াসাজি আল্লাহ কক্ষ আপনাদের জানা আছে বুঝেন তাই না যেখানে নবী সালামের কবর আছে যেটা রিয়াজুল জান্না যেখানে সাদা রঙিন কার্পেট আছে ওটা তো রিয়াজুল জান্না ওর পাশেই তো মায়াসাজি আল্লাহ হুজরা আর লাইন হয়ে বাকি বিবিদের হুজরা বা কক্ষগুলি ছিল কিছু লোকেরা তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ল সাহাবিরা নবী করেছেন আর সাহাবিরা কি করেছেন দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছেন আশারা এলেইহিম যখন তারা দাঁড়িয়ে নবী বসে এমতি শুরু করেছেন আর এরা দাঁড়িয়ে একতেদা শুরু করেছে মুক্তি হয়েছে ইঙ্গিত করলেন রসুল্লাহাম ওদের দিকে আন তোমরা বসে যাও ওখানে একটা আলিফ হবে যাদের কাছে কিতাব আছে আনজালাসু করেছে ভুল আন লেসু আমরের সেজা বসে যাও তোমরা সারাফা সালাম যখন নামাজের অবস্থায় কথা বলা যাবে না যেহেতু সেই জন্য ইশারা করে কি বললেন বসে যাও বোঝা গেছে নামাজের অবস্থায় এরকম ইশারা করা যেতে পারে যে ইশারা অর্থবোধক ইশারা ইশারা যদি অর্থ না হয় তাহলে ইশারা করার উদ্দেশ্য কি তাই না ইঙ্গিতের তার একটা অর্থ আছে তো ইঙ্গিত করলেন কিন্তু কথা বলেন না কিন্তু নামাজের ভিতরে ছিলেন তার মানে নামাজ থেকে যখন সালাম ফিরলেন তারপরে বললেন ইন্নামা জোয়েলাল এমাম ইউতাম্মা বিহী ইমাম তো এই জন্যই নিযুক্ত করা হয়েছে যাতে করে তার ইফতেদা করা হয় মানে অনুসরণ করা হয় তার অনুকরণ করা হয় এমাম যেমন করবে তেমন করতে হয় হাদিসটা অনেক লম্বা আছে সহিবখাতে মুসলিম হাদিস আছে প্রায় হাদিসের কিতাবে হাদিসের খুব প্রসিদ্ধ হাদিস ওর শেষখানে রয়েছে আল হাদিস মানে হাদিসটা জাকার আল হাদিস লম্বা হাদিসটা সংক্ষেপে এখানে উল্লেখ করেছেন সেই হাদিসের শেষ অংশ হচ্ছে যখন এমাম বসে সালাত আদায় করবেন ফাসাল্লু জলুসান আজমাউন জলুসান হবে এখানে বললা তোমরা সকলে বসে নামাজ পড়ো তোমরা সকলে বসে কি করো সালাত আদায় করো এমাম যখন কি করবেন বসে সলাত আদায় করেছেন তোমরাও বসে সলাত আদায় করো কাদেরকে সম্বোধন করছেন মুক্তাদিদেরকে মোত্তাফাকরে বখারি মুসলিম হাদিস তবে এই বিষয়টিতে কয়েকটি মত রয়েছে এখানে যে মতটি লেখক উল্লেখ করেছেন সেটা ইমাম আহমদিন হাম্বার মত সৌদি আরব আলামা মত এবং যারা কোরআন আলেম তাদের মত কি লাকিন এজাফতা তাহা সলাতা জালেসান সাল্লাহ খালফাহ জলুসান জুবান এমাম শুরু থেকেই একটা অবস্থা ইমাম শুরু থেকে বসে নামাজ শুরু করেছে যখন ইমাম এমামতি শুরু করেছে তখন বসে এমামতি শুরু করেছে তাহলে মুক্তিদিরা কি করবে বসেই নামাজ পড়বে অজুবান বাধ্যতামূলক কারণ শুরু হয়েছে নামাজ কি দিয়ে বসে শুরু হয়েছে ইমাম সাহেবের আর ইমাম কি জন্য নিযুক্ত করা হয়েছে তার অনুকরণ করা আবশ্যক জি এই বিষয়ে নবী সাল্লাহাম একদিক থেকে বলেছেন নবী সাল্লাহ ফাইদা কাব্বারা ফাক্কা বেরু সুতরাং ইমাম যখন তকবির বলবে তখন তোমরা তকবির বল তোমাকে তারপরে এর আগে যে আলোচনাটি হয়েছে যে ইমামের কি করতে হবে মোতাবেক মানে ফলো করতে হবে পেছনে পেছনে চলতে হবে ওখানে এই হাদিসটা এসছে ওলা অতক্ষণ পর্যন্ত তোমরা তকবির তকবির দিবে না যতক্ষণ এমামে তকবির দেওয়া না আগে এমাম তকবির তারপরে তোমরা তকবির আগে তকবির দিয়ে বসবেন বা দিবেন পিছনে পিছনে কিন্তু অনেক সময় এরকম হয় যে এমাম প্রথম বুঝতে পারে যে আমি দাঁড়িয়ে নামাজ পড়াইতে পারবো না দাঁড়িয়ে নামাজ শুরু করেছে আর তারপরে নামাজের কিছুটা যাওয়ার পরে প্রথম রাখাতে হবে অথবা দ্বিতীয় তৃতীয় রাখাতে হবে শেষ রাখাতে হবে অসুস্থতা অনুভব করল আমি আর দাঁড়িয়ে নামাজ পড়াইতে পারছি না বসে গেল এমাম বসে গেল হতে পারে না পারে না আপনার সামনে এরকম পরিস্থিতি হইতে পারে তখন করবেন কি মাসলা জানতে পারবেন শুরু করেছেন প্রথম দাঁড়িয়ে এমাম শুরু করেছেন দাঁড়িয়ে আর আপনারা পিছনে দাঁড়িয়ে শুরু করেছেন এমাম অসুস্থতার কারণে এখন বসে গেলেন আপনারা কি করবেন বলছেন না আপনাদের বসা চলবে না তখন বাধ্যতামূলক দাঁড়িয়ে নামাজ পড়বেন কারণ শুরু হয়েছে দাঁড়িয়ে নামাজ এটি হচ্ছে একটি মত যা বললাম এটাই বলছেন ওয়াইন ইফতাহা কায়মান আর ইমাম যদি সালাত শুরু করে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে নামাজ শুরু করেছে তারপর অসুস্থ হয়েছে মারেজা অসুস্থ হও আর আলিলুন মানে, মানে অসুস্থ ব্যক্তি মারিদুন মানে, মানে অসুস্থ আর আলিলুন ইল্লাতুন মানে, মানে রোগ তারপর অসুস্থ হয়ে গেল সাল্লাহ খালফাহ তাহলে তার পিছনে মুক্তাদিরা দাঁড়িয়ে নামাজ পড়বে যেটা আবশ্যক দাঁড়িয়ে নামাজ পড়া তাহলে এমামের এমামের পিছনে নামাজ পড়ার দুটো অবস্থা হলো তাহলে আমাদের কাছে খোলাসা একটা অবস্থা হচ্ছে এমাম শুরু থেকে বসে নামাজ শুরু করেছে তখন মুক্তাদি আমরা কি করবো বসে নামাজ পড়ো যদিও আমরা সুস্থ কি জন্য এমামের অনুকরণ করতে হবে তারপর সবচেয়ে বড় কথা নবী সাল্লাম স্পষ্ট বলেছেন ফাসাল্লু জলুসান আজমন এমাম যখন বসে নামাজ পড়ে তোমরাও বসে নামাজ পড়ো এই কথা বললেন যে তোমরা সুস্থ তোমরা কেন বসবে বসতে বলেছে এই হাদিসের উপর আমল করি দলিল হচ্ছে এই হাদিস হ্যাঁ কিন্তু ইমাম যখন শুরু করেছে দাঁড়িয়ে তারপরে কোনো কারণবশত বসে যেতে হলে ইমামকে আপনারা কি করবেন দাঁড়িয়ে নামাজ পড়ে যাবেন কারণ শুরু হয়েছে এটা থেকে নিয়েছে নবী সাল্লি সাল্লামের শেষ সময় একবার হঠাৎ করে নবী সাল্লাম যেতে পারছেন না মসজিদে হঠাৎ করে শরীরটা একটু সুস্থতা অনুভব করলেন বলে চলো আমাকে মসজিদে নিয়ে চলো কাঁধে ভর দিয়ে দুই সাহাবি আব্বাস রাজি আল্লাহ চাচা আর জামাই চাচাতো ভাই আলী রাজি আল্লাহ দুই দুইজনের কাঁধে ভর দিয়ে নবী সাল্লাহ আলি সাল্লাম মসজিদে গেলেন তখন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান কি করছিলেন নামাজ শুরু করে দিয়েছিলেন নামাজ শুরু করে দিয়েছিলেন এই একটা ঘটনা রয়েছে তো নবী সাল্লা সাল্লামকে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ বাম দিকে বসে গেলেন তিনি বসে নামাজ পড়লেন আর হ্যাঁ মক্তদিরা দাঁড়িয়ে নামাজ পড়েছেন নামাজ আগে কি হয়েছিল শুরু হয়ে গেছিল দাঁড়িয়ে অবাকর সিদ্দিক রাজা দাঁড়িয়ে শুরু করেছিলেন তো এই ছিল একটি মত আর একটি মত হচ্ছে আরেকটা মত হচ্ছে যে না আপনারা সুস্থ সুতরাং আপনাকে বেশি নামাজ পড়বেন আপনারা কি করতে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে ইমাম যদিও বসে নামাজ পড়ে কি করতে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তাহলে এই হাদিসের জবাব কি হবে তারা বলছে এই হাদিসটি আগের ঘটনা এই হাদিস আগের ঘটনা সুতরাং এটা হচ্ছে মানসুখ এটা হচ্ছে তারা বলতে চাইছে এটা হচ্ছে মনসুখ রহিত হয়ে গেছে তাহলে পরের ঘটনা কি পরের ঘটনা যে ঘটনাটি বললাম যে নবী করিম সাল্লাম হ্যাঁ কি করছেন বসে বসে নামাজ পড়েছে পরে যখন গেলেন তিনি কিন্তু মুক্তাদি হন এমাম হয়ে গেলেন আর আবাকার এমাম থেকে মুক্তাদিতে চলে গেলেন তাহলে এখানে অবস্থাটা কিরকম আছে নবী সাল্লাম এমাম বসে নামাজ পড়ছেন আর সাহাবির পিছনে হাদিস বলেছে ওই যে সুস্থ মানুষরা পিছনে বসে নামাজ পড়তে পারবে না কিন্তু যারা বলছেন যে না বসেই পড়তে হবে এমাম বসে পড়ছেন বসে পড়তে হবে তারা বলছেন যে নাসেক মানসুখের কোন দলিল নেই যদি ঘটনাটা এই উক্তিটা আগে আর নবী শেষ জীবনের আমলটা শেষে কিন্তু নবী ইশারা ইঙ্গিত করেন এই ক্ষেত্রে যে আগেরটা রহিত সুতরাং নাসেফ মানসুখ আমরা মানব না দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে নবী করিম সাল্লা সাল্লামের কথা আর কাজে যদি বিরোধ থাকে উম্মতের জন্য কোনটা প্রাধান্য পাবে বুঝতে পারছেন আমার কথা নবিসামের আমল কর্ম একরকম আর বচন কথা একরকম তো আমাদের জন্য কোনটা তার কর্ম না তার কথা অনেক মশাল ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লামের বিবাহ সাদীর ক্ষেত্রে ধারণা নবী করিম সাল্লামের বচন হচ্ছে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে যে আমরা একসাথে একই টাইমে কজন স্থির রাখতে পারবো চারজন বেশি রাখা যাবে হারাম কাবিরা গোনা কেউ যদি হারাম মনে করে সে কাপ মুসলিম থাকবে হ্যাঁ নবীলাম কয়টা একসাথে রেখেছেন না এটা ওইটা আমল বোঝা গেছে না অনেক বিষয়ের ক্ষেত্রেই হতে পারে যে সেটা নবী সালামের কি ছিল বৈশিষ্ট্য ছিল খাস ছিল সেটা আমার জন্য আপনার জন্য প্রযোজ্য নবী করিম সাল্লাম জন্য কোন মহিলা যদি প্রস্তাব করে রাসুল্লাহামকে যে আমাকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করুন তাহলে বিনা মহরে তার জন্য জায়েজ ছিল সেটা হাদিসের কথা না কোরআনের ভাষা স্বয়ং আল্লাহ বলছেন এটা হচ্ছে অবস্থা কিন্তু আমাদের জন্য চলবে বিনা বিয়ে করা চলবে বিনা বিয়ে চলবে সে ধারবাকি রাখছেন আর ফাঁকিবাজি করছেন ওটা আপনাদের মজাবের ফতো বা আলেম আলমা ফোকাহাদের ফতো কিন্তু সন্ন্যার তরিকা হাদিসের তরিকা যে নগদ মহর দিয়ে বিয়ে করা উচিত আর যদি ধারো হয় তো এটা আপনার কাঁধে মাথার বোঝা আপনাকে ঋণ আদায় করতে হবে না হলে ফাঁসবেন আপনি যদি মাফ না করেন আপনার স্ত্রীর সাথে আপনার ভালোবাসা সেই জন্য মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত এখন ঝগড়া হোক তো কেমন মাফ করে হ্যাঁ, হ্যাঁ। রাগারাগি ঝগড়া করে নেন আর দেন টেলিফোনে তালাক আর বলেন যে পাঁচ লাখ টাকা মোহর আছে তালাক তো দিয়ে দিলাম তো মোহরটা মাফ করে দাও দশ টাকা মাফ করবেন একটা পয়সা মাফ করবেন এই জন্য এই মাফ মাফ না যেটা মূর্খ লোকেরা মাফ না স্ত্রীর কাছে এই ছিল একটা মাসলা দ্বিতীয় তৃতীয় মাসলা এখন আলমাস আলতুসা আলেসা তৃতীয় মাস আল্লাহ হচ্ছে এমামাতুল এমন এমামের এমামতি যেই এমামের উজু নাই বিনা উজুতে নামাজ শুরু করে দিয়েছে হ্যাঁ নামাজ হবে বিনা অজুতে কিন্তু ইচ্ছা করে শুরু করেনি ভুলে গেছিল হয়তো জি হ্যাঁ পরে মনে হয়েছে বা হয়নি মনে ধরে হ্যাঁ? মহুদেশ কথাটি দুই শ্রেণীর মানুষের ওপর প্রয়োগ হয়ে থাকে একটা হচ্ছে যার ওজনে তাকে মহদেশ বলা হয় কিন্তু ছোট হাদাস তার ছোট নাপাকি আছে আর এটা হচ্ছে বড় নাপাকি আছে গোসল ফরজ আছে স্বপ্ন দোষ হয়েছে ওর খেয়াল নাই কোন রাতে হয়েছে ও ভুলে গেছে শুরু করে দিচ্ছে হইতে পারে না পারে না আরে সহবাসের পরে অমসায় ভুলে যেতে পারে মানুষ তো ভুলে কোন রাতে সহবাস হয়েছে তারপরে উজু টুজু করলে মানুষ অনেকটা ফ্রেশ হয়ে যায় ও ভুলেই গেছে ফজর নামাজ এসে শুরু করে দিয়েছে অমত পরে মনে হয়েছে পরিস্থিতি হইতে পারে নবী করিম সাল্লাম একদিন ফজর নামাজে একামত হয়ে গেছে নামাজ শুরু করেননি আর এসে মেহরাবে দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য চলে এসছেন আসার পরে মনে হয়েছে যে গোসুল বাকি আছে বলে যে তোমরা দাঁড়াও আমি আসছি গেলেন ঘরে গিয়ে গোসুল করলেন গোসুলকে পানি একবারে মাথা থেকে চুল থেকে ফটফট করে ফোটা পড়ছে আর এসে আবার নামাজ পড়ে নবী করিম আল্লাহ ওই সময় স্মরণ করিয়ে দিয়েছে কিন্তু আমাদের স্মরণ নাও হতে পারে নামাজ এরকম নাফাক অবস্থায় পড়িয়ে পড়িয়ে দিয়েছে এই জানতে হবে না আপনার নামাজের কি হবে না হবে তো বলছেন যে এর তিনটি অবস্থা আছে যদি কোন নাপাক ব্যক্তি মানে অজুবিহীন ব্যক্তি অথবা গোসল ফরজ হয়েছে এমন নাপাক ব্যক্তি এমতি করিয়ে দেয় তো এই এমতের হুকুম কি আর আপনার ইকতেদার হবে কি হবে না এই নামাজ হবে কি হবে না বলছেন ইজা সাল্লাল মহদেসবিন নাসে লোকজনকে যদি বিনা উজু বা বিনা গোসুলে থাকা ব্যক্তি নাফাক ব্যক্তি নামাজ পড়িয়ে দেয় ফালা এখলুমিন আহওয়াল তাহলে তার তিনটি অবস্থার কোন একটি অবস্থা হতে পারে এখানে তিনটি কথা বলেনি কিন্তু সামনে তিনটি যেহেতু এসছে যেন বলে দিলাম তার কয়েকটি অবস্থা হতে পারে মানে তিনটি অবস্থা প্রথম অবস্থা হচ্ছে আল্লাহ ইয়ালামা বিল হাদাস ইল্লা বাদা ইন্তাহাই সলাহ ওর যে উজু ছিল না হ্যাঁ বা নাপাক ছিল সে এটা নামাজ শেষ হওয়ার পর জানছে নামাজের অবস্থায় জানতেই পারেনি নামাজের শেষ হওয়ার পর জানছে এইরকমটা যদি হয় ফসলাতুল তাহলে মুক্তাদিদের নামাজ হয়ে শুনবে মুক্তাদের কি দোষ করলো ওদের নামাজ হয়ে গেছে আর নামাজ শেষ হওয়ার পরে তার যেহেতু মনে হয়েছে আর তার বিনা উজুতে নামাজ হয় না মুসলিমের হাদিস রয়েছে তোমাদের কোন ব্যক্তির সালাত নামাজ আল্লাহ কবুল করবেন না যদি ওজু নষ্ট হয়ে যায় বা গোসল অরজ হয়ে থাকে নাপাক অবস্থায় হাদাস অবস্থায় নাপাক অবস্থায় এজা আহাদাসা যদি উজু বা গোসল না থাকে হাত্তা এত অদ্দাহ যদি উজু বাকি থাকে যতক্ষণ উজু না করে নেবে আর তিরমিজির প্রথম হাদিস তিরমিজির প্রথম হাদিস হয়েছে লাতকবাল সালাতুন বেগাইরি তহুরিন ওয়ালা সাদাকাতুন মিন বিনা তাহারাতে নামাজ হয় না আর খেয়ানত করা বেঈমানি করা সুদ ঘুষ হারাম পয়সা দিয়ে সাদকা হয় না কোনো নেকি হবে না হারাম পয়সা দিয়ে দান খায়রাত করলে কোনো নেকি হবে না আর বিনা উজুতে বিনা গোসলে কেউ যদি নাফাক অবস্থায় নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না কবুল হবে না মানে সহি নামাজ হয়নি নামাজ কবুল হওয়ার দুটো দিক আছে নামাজ কবুল হওয়ার দুটো দিক আছে বলতে পারেন কি দুটো দিক নামাজ কবুল হওয়ার একটা দিক হচ্ছে যে আমার আপনার নামাজটা ফরজ এই ফরজটা আমার আপনার কাঁধ থেকে নেমে গেল কিন্তু নেকি হইতে পেলে মেলে এটা হচ্ছে একটা কবুল হওয়া কবুল হয়েছে আর এই নামাজটা আবার দোহরাইতে হবে না আবার পুনরায় পড়তে হবে না কিন্তু কোনো নেকি পেলে মেলে কবুলটা হয়েছে একটা দিক কবুল হয়েছে আর আর একটা কবুল হওয়া হচ্ছে যে নামাজ মোটেই হয়নি না নেকি পেলেন না আপনার কাঁধ থেকে ফরজ নাম না বুঝতে পেরেছেন বিনা উজুতে যদি নামাজ পড়ে গোসুল ফরজ নাপাক অবস্থায় যদি নামাজ পড়েন তো নামাজ কবুল হবে না মানে কি হ্যাঁ কাঁধ থেকে নামবে নামবে না ফরজ নামেনি মানে ফরজ তরকারি গোনাগার কাবিরা গোনা হয়ে আছে আপনার যতই নামাজ আবার না আদায় হয়েছে কাঁধ থেকেও নামেনি আর নেকিও পান দুটি কিন্তু জি যারা গণকের কাছে গিয়ে হাত দেখায় তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না মানে কি নেকি পাবে না তাহলে ওই ব্যক্তিকে কথা বলা যাবে না যে তুমি গণককে হাত দেখে চলে এসছো সুতরাং এই আগামী চল্লিশ দিনের বা গত চল্লিশ দিনের একটা ধরতে হবে গত চল্লিশ দিনের নামাজ আবার কাজা করো না কাজা করতে হবে না ওর কাম থেকে নেমে গেছে কিন্তু নেকি গুলো সব ভিনিশ হয়ে গেছে রিমুভ হয়ে গেছে নেকি নেই তাই জিরো হয়ে গেছে তাহলে কবুল হওয়া দুই অর্থে ব্যবহৃত হয় প্রথম অবস্থা হচ্ছে যে নামাজ শেষ হওয়ার পরে জানতে পারছি ইমাম যে সে কি ছিল নাপাক অবস্থায় ছিল মুক্তাদিদের যেহেতু কোনো দোষ নেই ফাসলাতুল মুমিনা সাহিহাতুন মুক্তাদিদের নামাজ সহি হয়ে যাবে ওয়াসলাতু বাতিলাতুন কিন্তু ইমামের নামাজ বাতিল লেমার ও আবুহারা মারফুয়ান কারণ আবুহারা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন ইউসাল্লুনা লাকুম ফাইন আসাবু ফালাকুম ওয়া লাহুম ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহি রাহুল বুখারী বলছেন যে তোমাদের এমামরা তোমাদের জন্য নামাজ পড়বে মানে অমতি মানে করবে তোমাদের নবিসামের সন্ন্যতি তরিকা আসল হচ্ছে যে যারা মসজিদে অমতি করে তারা দেশের শাসক হয় যারা দুনিয়ার রাজত্ব করত তারাই কি করত মসজিদে অমতি করতো ওই ইসলামিক বিধান যদি থাকে তাহলে প্রত্যেক এলাকার যারা চেয়ারম্যান মেম্বার আছে তাদেরকে কি করতে হবে মসজিদের অমতি করতে হবে যেহেতু গ্রামের এলাকার অমতি করছে এটা হচ্ছে ইসলামের আদর্শ কিন্তু যেহেতু দেখা গেল যে এরা আর ওই মসজিদের আমতির জন্য তারা নিজেরাও প্রস্তুত না হ্যাঁ ইমানের দিক থেকেও প্রস্তুত না আমলের দিক থেকেও প্রস্তুত না আর সব দিক থেকে প্রস্তুত না এক সময়ের দিক থেকে প্রস্তুত না ওরা দুনিয়া নিয়ে নিয়ে তখন ভাগ হয়ে গেল তখন ভাগ হয়ে গেল বলছেন যে তারা তোমাদের জন্য নামাজ পড়বে হে জনগণ তোমাদেরকে তারা নামাজ পড়াবে মানে এমাম ফাইন আসাবো তারা যদি ঠিক নামাজ পড়ায় তাহলে ফালা তোমাদেরও লাভ হলো ওয়ালাহ আর তাদেরও লাভ হলো ইমামতি করতে এসে যারা ইমাম হবে তারা যদি ঠিক নামাজ পড়ায় তাহলে ইমামেরও লাভ হইল আর মুক্তিদের লাভ হইল উভয়ের কবুল হইল ওয়াল ওয়াইন আখতর তারা যদি ভুল করে এমাম ভুল করেছে এমাম কি করেছে ভুল করেছে বিনা উজুতে চলে এসছে এটা একটা ওর মধ্যে ফালাকুম আলাইহিম তাহলে তোমাদের লাভ আছে কারণ তোমরা তার ভুল করো না ওয়ালাইহিম কিন্তু তাদের উপর বিপদ আছে তাদের গুনার বোঝা আছে আলেহী মানে তাদের ওপরে আছে কি আছে ওপরে গোনার বোঝা আছে পাপের বোঝা আছে অন্যায় করলে পাপি তারা হারা এই হাদিস থেকে আপনারা যারা আলহামদুলিল্লাহ সহি আকিদা পাচ্ছেন বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু গ্রামে আপনার মহল্লায় শহরে বা গ্রামে যেখানে বাস করছেন বিদাতি মসজিদ ছাড়া সহি আকিদার মসজিদ নেই এমাম নেই কিন্তু তারা একবারে বড় সিরকি কুফুরিতে নেই অনেক বেদাতে লিপ্ত নিয়ত পড়া বেদাত মোনাজাতের বেদাত আর যাই নামাজের দুয়ার বেদাত আর শয় বরাতের বেদাত আর মিলাদুল নবীর বেদাত মেলা বেদাতে লিপ্ত আছে গুনাগারেরা কাবিরা গুনা কিন্তু তারা মুসলিম গুনাগার ফাঁসে মুসলিম বেদাত মুসলিম এখন এই ক্ষেত্রে অনেকে এমন কট্টর হয়ে যায় যে এদের পিছনে নামাজই পড়বো না যাই মনে করেন ও বাড়িতে একা একা নামাজ পড়ে না ঠিক না এই হাদিস থেকে এখানে ফিট করেন তো তারা যদি ভুল করে মনে বেদাতি নামাজ পড়ে ইমাম তাহলে ওয়াইন তারা যদি ভুল করে তো কি ফালাকুম তোমাদেরটা ঠিক আছে তুমি যদি সন্না মোতাবেক নামাজ পড়ে নাও তো তোমাদের ফায়দা আছে তোমার নামাজ হয়ে গেল জামাতের সাতাইশ গুণ পঁচিশ গুণ পেয়ে গেলে তুমি ও আলেহীন কিন্তু তাদের ওপর গুনার বোঝা আছে বিদাতের বোঝা ওঠাবে বহন করবে বিদাতি এমাম মসজিদের দায়িত্বশীলরা রাহুল বুখারি হাদিস সহি এটা একটা কিসের দলিল হলো যে এমাম যদি নামাজ শেষ করার পরে বুঝতে পারে যে আমি না পাকছিলাম তাহলে এমামের নামাজ হবে হবে না মুক্তিদিন নামাজ হবে হয়ে যাবে এটা একটা দলিল হলো আর একটা একবারে বাস্তব দলিল দেখেন এইরকমই ঘটেছিল নবিসাল্লামের সাল্লামের সাহবাই সাহাবাই কালামদের আন্না কুল্লাম ওমারা ওয়া সাল্লা বিন নাসি আদা আলি পরে খলিফা তিনি করেছেন যখন খলিফা হয়েছেন তখন তিনি অমতি করেছেন ওসমান যখন খলিফা থেকেছেন তখন তিনি অমতি ঠিক না বলছেন এই দ্বিতীয় খলিফা আমিরুল মমিন উমার রাজি আল্লাহ ঘটনা ঘটেছিল আর ওসমান রাজি আল্লাহ যে তৃতীয় খালিফা তারও এরকম ঘটনা ঘটেছিল হয়েছিল কি বলছেন যে ওমার ওসমান রাজি আল্লাহ আনহমার প্রত্যেকে গোসল ফরজ থাকা অবস্থায় ভুলবশত ভুলে গেছিলেন কি করেছিলেন লোকজনের এমামতি করে দিয়েছে নামাজ পড়িয়ে দিয়েছিলেন যেমন একটু আগে বললাম আর সত্যি যারা সহবাসের পরে বা স্বপ্ন দেশের পরে বিনা উজুতে শুয়ে থাকেন তাদের একবার মুর্দা মুর্দা লাগে কিন্তু উজু করে নিয়ে মনে হচ্ছে আমি ফ্রেশ হয়ে গেছি হ্যাঁ পবিত্রতার দিক থেকে অনেক ফ্রেশ হয়ে গেছি মানসিক দিক থেকে ফ্রেশ হয়ে গেছি শারীরিক দিক থেকে ফ্রেশ হয়েছি তারপর দু চার ঘন্টা চলে যাওয়ার পর বুঝাই জানে যে আমি নাপাক ছিল বা আমার গোসল ফরজ আছে যদি ভালো করে মনে না থাকে তাহলে হইতে পারে তো উমার রাজি আল্লাহ তালানহর এরকম ঘটেছিল আর ওসমান রাজি আল্লাহ তালান এরকম ঘটেছিল কি সাল্লাহ বিন্যাসে তারা লোকজনকে নামাজ পড়িয়ে দিয়েছিলেন নহজন বোন অথচ হ্যাঁ কি অবস্থায় ছিলেন গোসল ফরজ থাকা অবস্থায় ছিলেন জন্ম মানে সহবাসের পরে অথবা স্বপ্নদোষের পরে গোসল ফরজ হয়ে থাকে নামাজ করেছিলেন যে আমি যেহেতু অবস্থায় নামাজ পড়িয়ে দিয়েছি আমার নামাজ পুনরায় আমি পড়লাম কিন্তু তোমাদের পড়তে হবে একাই কি করেছিলেন নামাজ দোহরিয়েছিলেন বা পুনরায় পড়েছিলেন এটা ছিল একটা অবস্থা দ্বিতীয় অবস্থা কি বলছেন যে আসানি দ্বিতীয় অবস্থা হচ্ছে না পাক অবস্থায় নামাজ শুরু করেছে প্রথম খানে তো মনে ছিল না কিন্তু নামাজ কিছুটা পড়া হয়েছে তখন মনে হয়ে গেছে যখন তখন হয়ে যেতে পারে শীতকালে আরো বেশি শীতকালে ভাবছেন এত ঠান্ডায় বারবার কত আর উজু করবো মাগরেবের উজু দিয়ে বা আসর উজু দিয়ে আমি এসা একবারে আসর মাগরেব এসা সেরে নেব হয় কি হয় না আর এই দিকে মাঝখানে উজু চলে গেছে ও খবর নেই নামাজ শুরু করে দিলে শয়তান বলে এখন উজকুর কাজা উজকুর কাজা হাদিসের কথা নামাজের আগে কিন্তু মনে হবে না শয়তান এত বদমাইশ এগুলি শয়তান যে নামাজের আগে একেবারে মনে হবে না যে আপনার উজু নেই কিচ্ছু খেয়াল নেই নামাজ যখন শুরু করে দিয়েছেন তখন সব কথা স্মরণ হবে উজু নাই ওটাও স্মরণ হবে গোসল ফরজ আছে ওটাও নামাজের ভিতরে স্মরণ হবে হ্যাঁ কার কাছে টাকা পাবেন যদি স্মরণ করতে হয় নামাজ শুরু করবে শয়তান স্মরণ করে দিও কথা বোঝা গেছে আজ সারাদিনে কি কাজ আছে কোম্পানি কি কি কাজ আমাকে দায়িত্ব দিয়েছে সব ভুলে যাচ্ছে নামাজ শুরু করে সব মনে হবে শয়তান আমার পিছনে লেগেছে মানুষের সব কথা নামাজের ভিতরে মনে হয় আজকাল মোবাইলের ফেতনার যুগে পরীক্ষিত বিষয় কোরআন তেলাওয়াত শুরু করে দেন তখন মনে হবে যে আরে একে টেলিফোন করতে হবে ওকে টেলিফোন করতে হবে ওকে টেলিফোন বারবার ওই টেলিফোনের দিকে নজর যাবে কারণ শয়তান বলছে যে কোরআন পড়া ছাড় তোর মেলাগুলো টেলিফোন বাকি আছে জি হ্যাঁ আল্লাহ এই জন্য জি হ্যাঁ আমি কোরআন পড়তে বসি আর যদি চোখের সামনে মোবাইল রাখা থাকে সব কথা মনে হবে যে এতগুলো আমার টেলিফোন জরুরি বাকি আছে ওর মধ্যে অনেকগুলি বড় সবের কাজ সোমবারে আমার ছুটির দিন তো সোমবারে বাপ মাকে টেলিফোন করি যখনই কোরআন নিয়ে বসবো তখন স্মরণ হবে যে আব্বাকে টেলিফোন করতে হবে আমাকে টেলিফোন করতে হবে তমুক ভাইকে করতে হবে অমুকে ভাইকে করতে হবে ইত্যাদি এই জন্য আলমারা বলছেন যখন কোরআন তেল করতে বসবেন তখন মোবাইলটাকে চোখের আড়ালে রেখে দিন যাতে মনে না হয় নজরই না পড়ে বালিশের তলে ঢুকে রেখে দেবে মানে চোখে নাই পড়ে কার কল এলো আর কি হইলো না হইলো ওসব খেয়ালই না থাকে যদি কোরআন তেলাওয়াত যদি আন্তরিকতার সাথে করতে চান তাহলে নামাজের ভিতরে মনে পড়লো যে নাপাক আছে ইমাম সাহেবের আও ইহুদেশ অথবা নামাজ শুরু করেছিল তখন তো উজু ছিল নামাজের ভিতরে গিয়ে উজু ভঙ্গ হয়ে গেল উজু নষ্ট হয়ে গেল মামিনা নামাজ হয়ে যাবে নামাজ হয়ে সলাতুল নামাজ বাতিল হয়ে যাবে ইমামের নামাজ বাতিল হয়ে যাবে নামাজের ভিতরে মনে পড়লো বাতিল হয়ে যাবে আগে থেকে নাফাক ছিল অথবা কিছুটা নামাজ পড়া হয়ে গেছে কিছু কিছু চার রাখাতি পড়া হয়ে গেছে আত্মায় দূরত পড়া হয়েছে তুই শুধু সালাম ফিরা বাকি আছে আর তারপরে বায়ু নির্গত হয়ে গেল নামাজ নষ্ট অনেকে কিন্তু এই ক্ষেত্রে অবহেলা করে সব তো পড়েই ফেলেছি সালাম তো বাকি আর কি বাকি না এগুলো মূর্খ মূর্খ হবে না সালাম পর্যন্ত আপনার নামাজ শেষ হওয়া তাহারিল হাতাসলিম যতক্ষণ সালাম ফেরা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনাকে তাহারাত অব্যাহত রাখতে হবে পবিত্রতা আপনাকে বাকি রাখতে হবে এমামের নামাজ বাতিল মোক্তাদিদের নামাজ সহি এখানেও আগের মতো তাহলে হুকুমটা প্রথমবার মতো এখন নামাজের ভিতরে যে মনে পড়ে গেছে এমাম করবেটা কি বলছে নাস ইমাম যেহেতু মনে পড়েছে যে আমার উজু নেই বা গোসল ফরজ হয়ে আছে সুতরাং আমার অমতি অচল চলবে না বা আমার এখনই উজু নষ্ট হয়ে গেল সুতরাং কি করবে সে নামাজ থেকে বেরিয়ে যাবে আর একটা লোককে ইশারা করবে যে নামাজ পড়া অথবা কথা বলে দেবে সমস্যা নেই তো ওর জন্য কথা বলা এখন নামাজ নষ্ট হয়ে গেছে তার স্থলাভিষিক্ত বানিয়ে দেবে তার খেলিফা বানিয়ে দেবে একজনকে ওয়াস্তাখলিফ মাইয়াসাল্লি বিন নাস আও ইয়াখলুফুনা মাইয়াসাল্লি বিহিম হয় এমামি বানিয়ে দিল আর ইমাম যদি না বানায় ধরেন ইমাম উজু নষ্ট হয়েছে বা মনে পড়েছে যে উজু নাই শ্বশুর করে টান দিল কিছু বলছে না তো দেখছেন আপনাদের মেহরাব এমামতি জায়গায় খালি ও বলুক আর নাই বলুক আপনাদের একজন সামনে বেড়ে যান নামাজ পড়ানো একসাথে জামাত করে এইরকম নামাজ পড়বেন এটাই ভালো তবে যদি এমাম চলে গেছে বলে একা একা এখন নামাজ পড়ে নেই তাও সহি হবে কথা বলছেন অথবা প্রত্যেক মুক্তাদি একা একা নামাজ নিজের পুরা করে নেবে যে বাকি নামাজটা আছে তবে এমামতির জন্য একজনকে নিযুক্ত করে দেওয়া যে বেড়ে নামাজ পড়াও এটা সবচেয়ে তৃতীয় অবস্থা আইয়া লামা বেহাদাসিল ইমাম বাদুল মামুমিন এমামের যে উজু নেই সেটা মুক্তাদির কেউ একজন জানতে পেরেছে বা একাধিক লোক জানতে পেরেছে এটা কখনো হইতে পারে না পারে না পারে আপনার ছেলে অমতি করছে ছেলে অমতি করতে গেছে ছেলে ভুলে গেছে যে আমার উজু নেই আর ছেলের বাপ হচ্ছে মুক্তাদি ও বাপ দেখেছে যে উজু নষ্ট হয়েছে বাথরুমে ঢুকেছে হইতে পারে না হতে পারে এটা একটা উদাহরণ দিলাম আরো হইতে পারে সাথীর সঙ্গে বন্ধু আপনার এক বন্ধু অমতি করেছে একটু আগে তো বাথরুমে ঢুকেছিল উজু করেনি অথবা তার বায়ু সরেছে একটু আগে মসজিদের বাইরে আবার এসে উজু টুজু করেনি এসে নেওয়া শুরু করেছে অনেক অলস গুলোকে দেখা যায় মক্কা মদিন হারাম এটা আসলে বেনামাজ আর না হলে জাহের গভীর ঘুমে ঘুমিয়ে থাকে হালকাও না যে ঝিমা ঝিমাইলে অসুবিধা নেই গভীর ঘুমে ঘুমিয়ে আছে খা খা করে ঘুমাচ্ছে আর ভিড়ের সময় বিশেষ করে রমজানি বা হজ মৌসুমে উঠিয়ে দেওয়া হলে উঠো উঠো উঠো উঠিয়ে দেওয়া হলে উঠে দেখছি যে আজান তো হয়ে গেছে এখন যেতে আর উজু করে আসতে জামা শেষ হয়ে যায় উঠে শুরু করে দিল নামাজ বলেও শুনে না এরা আসলে বে নামাজি সুতরাং এর নামাজ কবুল হোক না হোক কোনো পরোয়া নাই এক আর না হইলে নামাজি হইলো এরা মূর্খ যাই মাসলা মাসাই গুরুত্ব নেই আল্লাহর ভয় নেই পরকালের মুক্তির চিন্তা নেই যে নামাজ আমার কাঁধে থেকে যাবে কেমন ফেসে যাবে মোক্তাদিদের কেউ জানছে যে এমামের হ্যাঁ উজু নাই বা গোসল ফরজ আছে তাহলে যেই মুক্তাদি জানছে যে এমামের কি নাই হ্যাঁ উজু নাই বা গোসল ইমাম আছে সেই ব্যক্তি এর একতেদা নিয়ত করবে না একা নামাজ পড়া নিয়ত করবে যদিও লাইনে দাঁড়িয়ে আছে কারণ জেনে শুনে ওর একতেদা করা যায় নাই যার উজুই নেই বলছে আনিল ইমাম থেকে পৃথক হয়ে একাকে নামাজ পড়া নিয়ত করবে তার অনুসরণ করবে না আর বাকি মুক্তাদিরা যারা জানে না যে এই সাহেবের উজু নেই যে ইমাম সাহেবের গোসল আছে ওদের নামাজ হয়ে যাবে কারণ ওরা তো জানছে না ওরা জানছে যে এমাম এমামতি করছে তার মানে ওর সব ঠিক আছে ওদের নামাজ হয়ে যাবে নবীলামের জমানে মহিলারাও মসজিদে নামাজ পড়তে আসত বিশেষ করে রাতের নামাজ ঈশার নামাজ ফজর নামাজ হ্যাঁ? আর আজকাল তারাবি নামাজ পড়ার জন্য আসে অন্য নামাজগুলোতে না আসলো তারাবি নামাজ মাঝে মধ্যে কখনো মহিলারা চলে আসে কিন্তু তারাবি নামাজের জন্য আসে সৌদি আরবে ঠিক না ইমাম সাহেবের স্ত্রী নামাজ ফজরে ধরেন ইমাম সাহেবের স্ত্রী ফজরে নামাজ পড়তে এসছে আর ইমাম গোসল করেন ওটা জানছে ওর স্ত্রী জানছে গোসল করেন এসে আমাদের শুরু করেছে তাহলে ওর স্ত্রী জানছে যে আমার এই ইমাম সাহেব না পাক আছে সুতরাং সে মসজিদ আসলেও একাকি নামাজ পড়া নিয়ত করবে ওর একটেদা যায় না পাক ব্যক্তির একটেদা করা যায় না আলমাসাতুল রাবিয়া চতুর্থ মশালা হচ্ছে এমামাতুমান আলিহি নাজাসা যার শরীরে কোনো নাপাক বস্তু আছে তার এমামতির হুকুম একটা হচ্ছে হাদাস আর একটা হচ্ছে নাজাস আর হাদাস আর নাজাসের পার্থক্য কি কে বলতে পারে হাদাস মানে না পাকি আর নাজাস মানে না পাকি কিন্তু দুই না পাকিতে পার্থক্যটা কি নাজাস মানে, মানে হচ্ছে নাপাক বস্তু নাজাস মানে হচ্ছে মানে নাপাক বস্তু নাজাস আর হাদাস হচ্ছে হাদাস হচ্ছে আভ্যন্তরীণ নাপাকি যেটা দেখা যায় না আভ্যন্তরীণ শরীরের নাফাকি যেটা দেখা যায় না হুকমি নাপাকি আপনার উজু নাই সুতরাং আপনি নাপাক এটা কি দেখা যাচ্ছে কোথাও ময়লা আবর্জনা কিছু লেগে আছে এটা হচ্ছে হাদাস আসকার আপনার গোসল ফরজ হয়ে আছে কোন জায়গায় নাপাক কিছু লেগে আছে আপনার সব ধুয়ে ফেলেছেন লজ্জা স্থান ধুয়ে ফেলেছেন উজু করার সময় সব তো দোয়া আছে হ্যাঁ কাপড়েও কিছু লেগে নেই কিন্তু গোসুল মাথা থেকে পা পর্যন্ত যে ফরজে আছে এটা আভ্যন্তরীণ হুকমি না পাকা এটা হচ্ছে হচ্ছে হাদাস হাদাস হচ্ছে শরীরের আভ্যন্তরীণ না পাকি নাম আর নাজাস হচ্ছে কোন নাপাক বস্তু শরীরে কাপড়ে মুসল্লির অথবা নামাজের স্থানে লেগে থাকা না সেটা যা কিছু হোক সে পেশাবের রাস্তা দিয়ে বেরোক পায়খানার রাস্তা দিয়ে বেরোক সেটা রক্ত হোক আর সেটা আর কিছু হোক এক কথায় যে কোনো নাপাক বস্তু হোক আপনার কাপড়ে লেগে আছে আপনার বলেন এমন কিছু নাপাক বলেন বিড়ালের পায়খানা হ্যাঁ কুকুরের পেশাব হ্যাঁ বা মানুষের পেশাব এই পেশাবটা লেগে আছে পেশাবটা কি হাদাস না নাজাস নাজাস বোঝা গেছে না আপনার গায়ে লেগে আছে কাপড়ে অথবা গায়ে কাপড় গা সব ঠিক আছে কিন্তু নামাজের যাই নামাজে যেখানে নামাজ পড়বে বা যেই জায়গায় নামাজ পড়বেন আপনি আপনার মাথা শেষদার জায়গা থেকে শুরু করে পায়ের জায়গা পর্যন্ত এই জায়গাটাও পাক হইতে হবে আপনি দেখতে পাচ্ছেন নামাজ শুরু করে দিয়েছেন আর দেখছেন যে এই জায়গায় কি আছে নাপাক কোনো বস্তু আছে এটার নাম কি হাদাস না নাজাস নাজাস এবার বুঝতে পারছেন এটা হচ্ছে হাকিকি নাপাক বস্তু তো কোন নাপাক বস্তুর নাম হচ্ছে নাজাসাত বা নাজাস আর আভ্যন্তরীণ নাপাকের নাম হচ্ছে কি হাদাস যেটা হচ্ছে বিনা উজু থাকা অথবা বিনা গোসল ফরজ থাকা গোসল ফরজ থাকা অথবা উজু না থাকা এটা হচ্ছে হাদাস আসগার আর আকবর দুটো যার শরীরে গায়ে অথবা কাপড়ে বা নামাজের জায়গাতে কি লেগে আছে নাপাক বস্তু লেগে আছে ওর নামাজের হুকুম কি বলছে এজাসাল্লামান আলিহ নাজাসাতি কোন এমন ব্যক্তি যদি নামাজ পড়ায় লোকজনকে যার শরীরে বা তার কাপড়ে কি লেগে আছে নাপাক বস্তু লেগে আছে ফালাইমিন অমর তাহলে কয়েক অবস্থার একটি অবস্থা হইতে পারে এখানেও তিনটি অবস্থা প্রথম আল্লাহ আল্লাম আল এমাম আল মাম এমাম মক্তাদি কেউ জানে এমামও যায় না যে আমার গায়ে কি লেগে আছে কোন পায়খানা লেগে আছে হ্যাঁ? আর মুক্তিদিরাও জানে না ইল্লা বাদা ইন্তাহিসালা নামাজ শেষ হওয়ার পরে জানছে নামাজ শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছে যে আপনার কাপড়ে এরকম কি লেগে আছে ফাসলাতুল ইমাম ওয়াল মামুমিনা সাহিহা এখানে ইমাম আর মুক্তাদি উভয়ের নামাজ কারণ তারা কেউ জানে না নামাজ পড়া হয়ে গেছে নাজাসাতের বিষয়টি আর হাদাসের বিষয়টিতে পার্থক্য হয়ে গেল এখানে হাদাসটা মারাত্মক বিষয় আগে বললাম এমাম যদি উজু না থাকা অবস্থায় নামাজ পড়িয়ে দেয় মুক্তাদিদের মুক্তাদিরা জানে না তাহলে মুক্তাদিদের নামাজ হবে কিন্তু ইমামের নামাজ হইল নামাজ পড়তে হবে কিন্তু এখানে দেখেন এমামের গায়ে কি লেগে আছে নাপাক বস্তু কিছু লেগে আছে জানে না নামাজ শেষ হওয়ার পরে জানতে পারছে এমামও যায় না মুক্তি যায় না নামাজ সবার হয়ে যাবে মক্তাদির হবে আর এমামার হয়ে যাবে দ্বিতীয় অবস্থা আইয়াল এমামো নামাজ পড়া অবস্থায় নামাজরত অবস্থায় নাপাক বস্তু যে গায়ে লেগে আছে দেখতে পাখির পায়খানা দেখছে অথবা যে কোনো নাপাক বস্তু দেখছে মাসিকের রক্ত দেখেন এমনি সাধারণ রক্ত কিন্তু নাপাক না এই জন্য আমি এমন রক্তের কথা বলছি যেই রক্ত সকলের কাছে নাপাক আপনার শরীরে একটু রক্ত বেরিয়ে গেছে এটাকে আমাদের দেশের মানুষরা যেহেতু হানফি মজাবে রক্ত মানে নাপাক বলে বলছে না রক্ত শরীর থেকে বেরিয়ে গেলেই নাপাক হয়ে যাবে এমনকি বমিও নাপাক দলিল নেই সব জয়ী দুর্বল কথাই বমি নাপাক তারপরে রক্ত নাপাক রক্ত যদি না পাতো সাহবাই জেহাদের ময়দানে সবাই ক্ষত বিক্ষত থাকতেন আর ওই ক্ষত নিয়ে আর ক্ষতের কাপড় নিয়ে ওই রক্তের কাপড় নিয়ে নামাজ পড়তেন না তাদের জখম নিয়ে তাদের আর তাদের শরীরে রক্ত নিয়ে নামাজ পড়েছে রক্ত লেগে থাকলে শরীর নাপাক না রক্ত নাপাক না আর তারপর উমার রাজি আল্লাহ ঘটনা শাহাদাতের ঘটনা বর্ণনা করেছেন ফজর নামাজে যখন তার উপর আক্রমণ করলো অগ্নি পূজক মজুসি হ্যাঁ সেই সময় গোটা শরীর রক্ত রক্ত হ্যাঁ নামাজ কমপ্লিট করেছেন না করেন নামাজ কমপ্লিট করেছেন এত বড় আমিরুল মমিন এই উম্মতের হ্যাঁ বাকার পরে দ্বিতীয় ব্যক্তি রসুল্লাহ সাল্লাম আবু বাকার তারপরে ওমার মর্যাদা তিনি মাসলা জানতেন না যে আমার এত রক্ত বইছে আমার নামাজ হবে নামাজ ছেড়ে দিয়ে চলে যেতেন বা শুয়ে যেতেন করেছেন নামাজ পড়া করেছেন তবে মাসিকের রক্ত যে নামাজ রত অবস্থায় নাপাক বস্তু এমামের শরীরে অথবা কাপড়ে লেগে আছে বা যায় নামাজ লেগে আছে জানতে পারলো ফাইন তামাক কানামিন এজালাতে হা ওই নামাজের অবস্থাতেই যদি সেটা দূর করে দিতে পারে কারণ নাপাক কিছু লেগে আছে সেটা যদি দূর করে দিতে পারে ধরেন হালকা দেখছেন যেখানে পায়খানা লেগে আছে পাখি হ্যাঁ সাথে সাথে কি করলো টিস্যু টিস্যু দিয়ে একবারে সাফ করে দিল এরকম করে নিতে পারে যদি সেটা দূর করে নিতে পারে আজাল্লাহ তাহলে দূর করে নিবে ও আতাম্মা সলাত আর বাকি নামাজটা পুরা করবে নামাজের ভিতরে যখন দেখতে পেয়েছে নামাজের অবস্থায় যদি সেটা দূর করা সম্ভব না হয় না এটা দূর করতে গিয়ে আরো লেগে যাবে হয়তো আর তারপরে নাপা নাপাক থেকে যাবে পারলো না তা খালাফা মাই ইউসালি বা খাল্লাফা মাই ইউসালি বিন নাসি খালাফাই বলে খালাফা মাই ইউসালি বিন নাস একজনকে তার খলিফা বানিয়ে দিয়ে ইমাম তার স্থলাভিষিক্ত বানিয়ে দেবে যে নামাজ পড়া তুমি যেমন এর আগে বলা হলো আর সে বেরিয়ে চলে যাবে তারপরে কাপড় বা শরীর ধুয়ে আসবে আর সালে তৃতীয় অবস্থা হচ্ছে আহাদুল মা মুমিনা বিন নাজাসাতি নাপাকি কার গায়ে লেগে আছে এমামের গায়ে লেগে আছে মুক্তাদিদের একজন জানতে পেরেছে বা কয়েকজন জানতে পেরেছে এমামও জানে না আর সবাই জানে না এই ক্ষেত্রে সবার নামাজ সহি হয়ে যাবে সবার নামাজ কি হয়ে যাবে সহি হয়ে যাবে কেন সহি হয়ে যাবে বলছে এমামের নামাজ সহি কিনা এমামের নামাজ এমামের যখন নামাজ সহি তখন মুক্তাদিদের নামাজ সহি হয়ে যাবে নিরক্ষর ব্যক্তি এটা হলো শাব্দিক অর্থ কিন্তু ওর সংজ্ঞা বলবে নামাজ পড়ার ক্ষেত্রে নিরক্ষর কাকে বলেন অম্মি লোকে এখানে উদ্দেশ্য হচ্ছে এমন লোক করছে যে সুরা ফাতে আমি মুখস্থ নেই কিংবা মুখস্থ তো আছে সুরা শুদ্ধ পড়তেই পারে না শুদ্ধ পড়তে শুদ্ধ পড়তে পারে না মানে এমন ভুল পড়ছে যাতে অর্থ পাল্টে যায় অর্থ পাল্টে যায় জের জবার বাজারে দিলে অর্থ পাল্টে যায় বোঝা গেছে তারপরে মাখরাজ ভুল করলে অর্থ পাল্টে যায় হ্যাঁ। এরকম যদি হয় এমন বড় ভুল করছে যাতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থ কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ বলি আপনার আচ্ছা মানে? তুমি যাদেরকে পুরস্কৃত করেছ তুমি পুরস্কৃত করেছ আর আন আম তো আলিহিম মানে আমি যাদেরকে পুরস্কৃত করেছি ও নিজেই পুরস্কার দিয়েছে কোথায় কোথায় চলে গেল হ্যাঁ বরং জেনে শুনে বলে কুকুরি কথাই ও আবার কিসের নাম করেছে হ্যাঁ ওই লোকদের ওপর নবী সিদ্দিক সোহাদা সলহিনদের ওপর যেমন আর একটা উদাহরণ এখানে দিয়েছে আনাম তার উদাহরণ দিয়েছে কাকাসরিল কাফ কাকাসরে কাফ ইয়াকা ইয়াকার জায়গায় ইয়াকা না বোধ না পড়ে যদি ইয়াকে না বোধ ইয়াকা না বোধ মানে কি হে আল্লাহ আপনার একমাত্র হেবাদত করি আপনার কা মানে একমাত্র আপনার এই যে কা মানে আপনার কা মানে আপনার কাকে সম্বোধন করছেন আল্লাহকে সম্বোধন করছে আর ইয়া কে মানে স্ত্রীলিঙ্গ হয়ে যায় তো ইয়া কে আপনার আর স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ কাকে বানাইলেন আপনি তাই না এরকম যদি কেউ করে দেয় আন আমতা আন আমতাকে যদি আন আমতো করে দেয় যেমন বললাম ওয়াফাতে হামজা এহদেনা আহদেনা উচ্চার করতে পারে না আর অক্ষরে বদলে দেয় ওকে আরবি ভাষায় আলসা আলসা বলে মানে যার ভাষা এমন জড়তা বা উচ্চারণে এমন জটিলতা আছে যে যে রাকে গাইন তারপরে লাম রাকে লাম হ্যাঁ? রকে ল আমার ছোট বাচ্চারা বলে না যাদের ছোট মুখ ফুটে অনেক বড় হওয়ার পরেও তো তাহলে থেকে যায় হ্যাঁ র বলতে পারে র বলতে ল বলবে র তো অনেকে বলতে পারে না রকে রয় হ্যাঁ বাড়ি যাব বাড়ি যাব বলে না মানে? অথবা সিন বলতে পারছেন না তা বলছে মানে এইরকম এখনকার উদাহরণ দিয়ে আরবদের আর ওরা কাফকে কি বলে হ্যাঁ গ বলে মানে বলো তো আরবিরা কি বলছে গুল গুল গুল গুল হ্যাঁ গুম হ্যাঁ তারপরে জিমকে কি বলছে জীবকে জীব নিয়ে আসো জিব গিব গিব হ্যাঁ জিমকে গ বলছে না তো এখন কোরআনে যে জায়গায় জিম আছে ওখানে কোনো মিশরি যদি গিম পড়ে নেই তো নামাজ দিতে হবে না হ্যাঁ ওই হচ্ছে অম্মি হ্যাঁ, হ্যাঁ নিজের মাতৃভাষায় তুমি যা বলবে তাই বলো কিন্তু কোরআনকে জিম আছে ফাঁকাই আল্লাহ কি বলছেন ফাইজা না হবে হ্যাঁ। হু আল্লাহ আহাদ গুল হু আল্লাহ আহাদ হবে না হবে না এ হচ্ছে অম্মি আনপড় আমাদের আঞ্চলিক ভাষা কি বলে আনপড় যে পড়ালেখা কিছু জানে না তো এর এমামতির হুকুম কি এইরকম যদি বড় ধরনের ভুল করে বলছেন যে যে অম্মি ব্যক্তি নিরক্ষর ব্যক্তি এইরকম বড় ভুল করে নামাজের দুয়া সুরাই তার এমামতি সহিলা যারা শুদ্ধ সহি পড়তে পারে তাদের এমতি করলে সহি হবে না তার জন্য এমতি করা যায় না তবে বাকি সবগুলো যদি তার মতো কানা থাকে তো কানা কানার এমতি করতে পারে কথা বোঝা গেছে সবগুলি ওই টাইপের একেবারে ওর চাইতে ভালো পড়ে নেওয়ালা গোটা গ্রামে আর কেউ নেই বলছেন যে অম্মি ব্যক্তির এমামতি সহি না ইল্লা বে অম্মি ইন মিসলি তবে তার মতো যদি বাকিরা অম্মি থাকে সবাই তাহলে ঠিক আছে লে তাসাবি হয় কেন কারণ সবাই তো সমান সমান বরাবর আর এরা তো সবাই মুসলমান তো নামাজ তো পড়তে হবে পড়তে পারো আর না পারো সুরা ফাতে মুখস্থ থাকে আর না থাকে নামাজ পড়তে হয় মুসলিম হয়েছে যদি তারা সেটা ঠিক করতে সক্ষম না হয় ঠিক করতে পারছে না তাহলে ওই অবস্থাতে নামাজ পড়ে যেত ফাইন কাদার আল উম্মি আলাহ ইসলাহ একজন নিরক্ষর ব্যক্তি বা আনপড় ব্যক্তি যদি তার তেলাওয়াত ঠিক করতে সক্ষম হয় ঠিক করতে পারবে চলে যাচ্ছে বছরকে বছর চলে যাচ্ছে কিন্তু সুরা ফাতে বড়টা ঠিক করে না এই ছোট ছোট সুরা গুলো শুদ্ধ করে তেলাওয়াত শিখে না ওই ভুল মুখস্থ করে সারা জীবনটা কাটিয়ে দিল তাহলে বলছে তার তারও নামাজ ঠিক হবে না আর তার পিছনে যারা মুক্তি নামাজ পড়ে তাদেরও নামাজ ঠিক হবে না কেন বলছে লেয়ান্নাহু তারাকা রুকনান মাল কুদরাতে আলিহি কেরাত হচ্ছে নামাজের একটি রুকুন ফরজ যেটা ভুলে গেলেও মাফ হবে না আর ইচ্ছা করে ছাড়লেও মাফ হবে না নামাজ হবে না আর সেই ব্যক্তি ঠিক করে আদায় করতে পারছে না তাহলে তার নামাজ হবে তারও নামাজ হবে না তার পিছনে মুক্তিদের নামাজ হবে না মারাত্মক বিষয় আমাদের সমাজে গ্রাম অঞ্চলে যে মসজিদগুলিতে নামাজ পড়ায় মানে চরম অন্যায় এভাবে সুরা ফাতেহাটাও শুদ্ধ করে পড়তে পারে মাস আল্লাহ আর একটি মাসালা হচ্ছে যে ইমামের তেলাওয়াত এগুলো সব ঠিক আছে পাক পবিত্রতা সব ঠিক আছে কিন্তু গ্রামের লোক ইমামকে দেখতে পারে না ইমামকে দেখতেই পারে না ওকে বরদস্তি করেন ওর ইমামতি চায় না ও গায়ের জোরে ইমামতি করছে সরকার চাপিয়ে দিয়েছে অথবা ধরেন না ও গ্রামের ওই মালিকরা চাপিয়ে দিয়েছে সমাজপতিরা চাপিয়ে দিয়েছে কিন্তু লোকের আমতি ওর চাহিদা ও জবরদস্তি আমতি করবে অথবা নিজে গায়ের জোরে আমতি করবে ওর যেহেতু প্রভাব আছে অনেক আছে না জি তো বড় গুণাকার বড় গুণাকার যেই ব্যক্তি গায়ের জোরে আমতি করবে অথচ গ্রামবাসী তাকে পছন্দ করেনি আমতি করা তার জায়জ নাই কিন্তু ন্যায়সঙ্গত হইতে হবে জনগণের ঘৃণাটা কি হইতে হবে ন্যায় সঙ্গত অন্যায় ভাবে না কেমন সহি আকিদার এমাম আর গ্রামের লোক হচ্ছে বেদাতি তাহলে যতই আল্লাহওয়ালা পরেজগার হোক ওর অমতি বরদাস্ত করবে ওদের তো গায়ের জ্বালা ঠিক কিনা অন্যায় ভাবে ওর উপর ঘৃণা রাখছে কিন্তু না এমাম চরিত্রহীন এমাম হচ্ছে চরিত্রহীন বুলু ফিল্ম দেখে হ্যাঁ এমাম ব্যবিচারে কুকর্মে ধরা পড়েছে অথবা ধরেন এমামের বেদাতি দেয় সেই জন্য গ্রামবাসী তাকে ভালোবাসে না ইমাম ফজর নামাজে আসে না বলে আমি বাসাতে পড়িনি এই জন্য ঘৃণা করে গ্রামের লোক তাহলে এই গ্রামবাসীর ঘৃণা হচ্ছে নাই সঙ্গত ঘৃণা এমনকে ঘৃণা করা উচিত সুতরাং তার এমামতি করা যায় না তার এমামতি করা যায় না বলছেন ইউকরাহ আইয়াউম্মা রাজুল কওমান আকসারুহুম ইয়াকরাহু বিহাক্কিন এমন কোন ব্যক্তির এমামতি করা আপত্তিকর মাকরু অপছন্দনীয় কোন সম্প্রদায়ের জন্য রহম ইয়াক রাহু যা যেই সম্প্রদায় বা যেই গ্রামবাসীর যেই মসজিদে মুসল্লিদের অধিকাংশ লোকই তাকে নাই সঙ্গত ঘৃণা করে কিছু লোক তার ফেভারে থাকতে পারে দশ জন ফেভারে আছে কিন্তু তিরিশ জন চল্লিশ জনই তাদের চাই না আর নাই সঙ্গত তাদের দাবি যে এমতি যেন না করে তাহলে তার এমতি করা মকরু বেয়ান তাকু না কারা হাত লাহা কেন কেন তারা ঘৃণা করে লাহা তার দিনদারির ক্ষেত্রে ত্রুটি আছে যে কোনো ত্রুটি হইতে পারে আকিদার ক্ষেত্রে হইতে পারে অথবা আমলের ক্ষেত্রে ক্ষেত্রে হইতে পারে নামাজের পাবন্দির ক্ষেত্রে হইতে পারে ইত্যাদি অথবা নামাজ পড়া এক্সপ্রেস নামাজ আজকে এক তারাবির নামাজ আমাদের শেখ সেলিম লিখেছে রাজধানী এক্সপ্রেস রুকুতে যেতে যেতে এমাম রুকুতে এমাম রুকুতে যাচ্ছে মুক্তিদের রুকুতে যাবে কোসিজা করা হয়ে গেছে এটা হচ্ছে তারাবির নামাজ ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদ্যাতিদের তারাবির নামাজ এইরকম সেই জন্য ঘৃণা করে গ্রামবাসী এরকম নামাজ চাই না অনেকে আছে মুক্তিদেরকে আত্মহাত পড়তে দেয় না ও সালাম ফেরা শেষ সুরা ফাতেহা পড়তে দেয় না ওরুকুতে চলে গেল তাহলে এরকম এমনকে ঘৃণা করে নাই সঙ্গত ঘৃণা করে তুমি আমাদের করিও না নবী করিম সাল্লাম বলেছেন সালাসাতুম তিন প্রকারের মানুষ আছে যাদের নামাজ তাদের কানের ওপরে উঠে এর নামাজ এখান থেকে কানের ওপরে উঠে না তো আকাশে আর কি যাবে আল্লাহর কাছে কবুল হয় না আল আব্দুল আল আব্দুল আবেকু হাত্তা ইয়ারজিয়া পালিয়ে যাওয়া দাস পালিয়ে যাওয়া দাস যতক্ষণ পর্যন্ত মনিবের কাছে ফিরে না আসবে এটা দাস বলা হয়েছে হ্যাঁ, হ্যাঁ কর্মচারীরা না লেবাররা না এই হাদিসটা নিয়ে আজকাল অনেকেই যারা কফিলের কাছ থেকে পালিয়ে যায় তারা এই মাসলা অনেকে জিজ্ঞেস করে অথবা তার বন্ধু বান্ধব কেউ পালিয়ে গেছে তার সম্পর্কে অন্য বন্ধু জিজ্ঞেস করছে আমাদের একজন জাতি ছিল কপিলের কাছ থেকে এরকম হয়ে গেছে দমাম থেকে জিদ্দা হয়ে গেছে অথবা অন্য কোনো জায়গায় পালিয়ে গেছে ওর তো নামাজ হয় না কিসের ভিত্তিতে বলে এই হাদিসটা ভুল বুঝার কারণে আবদ বলা হয়েছে কি বলা হয়েছে আব্দ মানে হচ্ছে কিত দাস কেনা গোলাম যেই যুগে মানুষকে কেনা বেচা হইতো বাস্তবে জি হ্যাঁ তার একটা শরীয়ত সম্মত পদ্ধতি আছে ওটা যদি হয় তাহলে ঠিক আছে আর যদি শরীর সম্মত পদ্ধতি না হয় তাহলে কোনো স্বাধীন মানুষকে কেনা বেচা করা আরাম কাবিরা গুণা আল্লাহ লান রয়েছেন নবী করিম আল্লাহ মানে আব্বাদা মহার কোন স্বাধীন ব্যক্তিকে কেউ ধরে নিয়ে জবরদস্তি দাস দাসিতে পরিণত করে তাহলে তারপর আল্লাহ লানত রয়েছে কিন্তু যদি সেটা শরীয়তের যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতিতে আসে তাহলে ঠিক আছে এখন বাস্তবে পৃথিবীতে গোলামী প্রথা দাস প্রথা নেই কথা কিন্তু যদি কোনোদিন দাসপ্রথা ফিরে আসে আর ফিরে আসবে ঈসা আলি ইসলামের যুগে ইমাম মেহেদির যুগে অবশ্যই দাসপ্রথা ফিরে আসবে কারণ তখন যেটা আসল ইসলাম নবী ইসলামের জমানের ইসলাম ছিল সেই ইসলামের বাস্তবায়ন হবে সুতরাং সেটা হবে অবশ্যই হবে আর তারপরে সারা পৃথিবীতে আবার কুফুরি ছেয়ে যাবে মমিনদের ভালো মানুষদের সমস্ত রূপ কবজ হয়ে যাবে আর তারপরে অসৎ কাফের বেদিন ইধর্মী বেনামাজি পাপিষ্টদের উপর কেমন তাই হয় এটা ফাইনাল কিন্তু তার আগে এখন আরো একটা স্বর্ণযুগ আসছে আসবে ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এটা পূর্বাভাস আজকাল যে মানুষ দলিল খুঁজছে তহিদ সন্ধান করছে সন্ন্যার সন্ধান করছে শিরবেদার থেকে লক্ষ লক্ষ মানুষ তবা করে ফিরে আসছে অন্ধত্ব থেকে ফিরে আসছে হ্যাঁ, ব্যক্তি পূজা থেকে ফিরে আসছে এইটা কিন্তু পূর্বাভাস কিসের ইমাম মেহদি আসবেন আর ঈসা আলি ইসালাম আসবেন তার পূর্বাভাস জি সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই যুগে যুগে মুসলিম জাতির জুলুম অত্যাচার হয়েছে আর হবে আর হক বাতের লড়াই চলতেই থাকবে উত্থান পথন লেগে থাকবে কিন্তু হকের সত্যের ওপর বিজয়ী একটি দল থাকবে আর আলহামদুলিল্লাহ এটা একটা শুভ লক্ষণ যে মানুষ তোবা করে শির থেকে ফিরে আসছে শির দিকে সহিদা থেকে চলে যাচ্ছে এটা আপনি দেখাইতে পারবেন না খুব মুশকিল আছে একমাত্র ওইসব অজ্ঞমূর্খরা যারা ইসলাম সম্পর্কে মানে কিচ্ছু জানে না তারাই হইতে পারে কিন্তু যারা সামান্যই জানছে আলহামদুলিল্লাহ চোখ খুলে গেছে না রে ভাই আর অন্ধভাবে ধর্মকর্ম করা যাবে না আমাকে শিখতে হবে আমার দিন আমাকে শিখে করতে হবে যেমন আমার দুনিয়া শিখে আমি দুনিয়া করছি হ্যাঁ আপনি ড্রাইভিং করছেন আপনি ড্রাইভিং নিজে শিখে করছেন আমার ড্রাইভিং দিয়ে আপনার কাজ হচ্ছে না ঠিক কিনা আপনার ব্যবসা বাণিজ্য আপনার কম্পিউটার আপনার সায়েন্স টেকনোলজি আপনি নিজে শিখে করছেন আপনি হ্যাঁ আপনি যে খাওয়া দাওয়া করছেন আপনার নিজের যে ভাই স্বাদ চাচ্ছেন অন্যের যে ভাই চাকাতে কাজ হয় না তো ধর্মকর্মের ক্ষেত্রে যে এক ছিল যে ইফতায় দেয় বেহাজ আল এমাম হ্যাঁ এমামের জবান দিয়ে চেখে নিয়ে আমরা এবার বন্দি করে দিলাম এমাম সুরা ফাতেহা পড়লে আমার পড়া হয়ে গেল ওকে ভেরে দিয়েছি এই সব অজ্ঞতা আর এইসব গুণ আমি আজকাল আলহামদুলিল্লাহ দূর হয়ে যাচ্ছে এটা একটা ভালো লক্ষ্য যে আল্লাহ করুকাবুল আলমিন যে আমাদেরকে যেন হকের সাদা তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল আলমী যেন ঈসা আলী ইসালাম এবং মেহদি অবি আল্লাহর মাধ্যমে যে নবী করিম সাল্লা ছেড়ে যাওয়া সত্য দিন দিন হাতকে আরো শক্তিশালী করবেন সেই যুগে আমাদের আগামী প্রজন্মকে যারা থাকবে অথবা আমরাই হয়তো সেই যুগে যদি পাই সেটাও হইতে পারে অসম্ভব কিছু নেই আল্লাহ রবুল্লা আলমের কাছে তো আল্লাহ যেন দিনের উপর কায়েম রাখেন আর এর মাঝে যেসব ফিতনা হবে আর হচ্ছে এই সমস্ত ফিতনা থেকে দিন দুনিয়ার ফিতনা বালা মুসিবত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন বলছিলাম যে নবী সাসম কি বলছেন যে পালিয়ে যাওয়া দাস তার নামাজ কবুল হয় না মনিবের কাছ থেকে পালিয়ে গেছে অথচ মনিব তাকে হয়তো লাখ টাকা দিয়ে কিনেছে ক্ষতিগ্রস্ত না কেন পালাইল যতক্ষণ ফিরে না আসবে ওমরাতুন বাতাত ওয়াজাউজুহা আলিহা সাখিফ আর এমন স্ত্রীর নামাজ কবুল হয় না কানের ওপরে ওঠে না যে স্ত্রীর স্বামী সারা রাত অসন্তুষ্ট বাতাত সারা রাত কাটিয়ে দিল মহিলা আর স্বামী অসন্তুষ্ট স্বামীকে অসন্তুষ্ট করে গেছে স্বামী অন্যায় ভাবে অসন্তুষ্ট না স্বামী যদি অন্যায় করে জালেম তাহলে সে জালেম কিন্তু স্বামী নাই সঙ্গত নাই পথে আছে আর স্ত্রীর চলনের কারণে স্বামী কি আছে অসন্তুষ্ট হয়ে আছে আর সেই স্ত্রী তার স্বামীকে রাজি করার চেষ্টা করল না তাহলে ওই মহিলার মাগরে পড়লো স্বামীর সাথে সম্পর্ক খারাপ এসা পড়লো ফজর পড়লো কবুল হবে না কানের উপরে উঠবে নিবন্ধন দিকে আর তৃতীয় ব্যক্তি হচ্ছে যে এমন সম্প্রদায়ের এমন মুসল্লিদের নামাজ পড়া ইমাম সাহেব যে সেই মুসল্লিরা তাকে ঘৃণা করে না যে অমতি করুক সে তার চলন দোষে হ্যাঁ তার আখলাকের দোষে চরিত্রের দোষে বা তার আকিদার দোষে তার আমলের দোষে বা তার এবাদবন্দিগিতে ত্রুটি সেই জন্য তাহলে সেই ব্যক্তির সেই এমামের নামাজ তার কাঁধের উপরে বা কানের উপরে উঠেন আল্লাহ কবুল করেন রাহত তিরমিজি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে কি বলেছেন হাসান বলেছেন এখানে আজকের আলোচনা শেষ হল ওসল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাই سحب الغواية والصواعق حولها عند السفوح على